الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله আল্লাহু আল্লাহু তুমি মহান তুমি মোহিয়ান হে খোদা তোমারি নামে তসবি জপি সর্বদা তুমি মহান তুমি মোহিয়ান হে খোদা তোমারি নামে তসবি জপি সর্বদা তুমি মহান তুমি মোহিয়ান হে খোদা তোমার জপি সর্বদা তোমার নামের মাঝে কত আছে মধু তোমার নামের মাঝে কত আছে মধু তোমার নামের মাঝে কত আছে মধু সেই নামে কোকিল ডাকে কুহু কুহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু তুমি সৃজন করিলে এ বিশ্ব জাহান তোমারি নামে সবাই গাহি গুণগান তুমি সৃজন করিলে এ বিশ্ব জাহান তোমারি নামে সবাই গাহে গুণগান তুমি সৃজন করিলে এ বিশ্ব জাহান সৃষ্টি করো প্রভু তুমি মারো তুমি সৃষ্টি করো প্রভু তুমি মারো তুমি সৃষ্টি করো প্রভু তুমি মারো তোমার হম ছাড়া মোরা চাই না কিছু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ پھولے بھورے دین বিশ্বভূমি চাঁদ সূর্য নক্ষত্র সব আকাশ তুমি ফুলে ফলে ভরে দিলে বিশ্বভূমি চাঁদ সূর্য নক্ষত্র সব আকাশ তুমি ফুলে ফলে ভরে দিলে বিশ্বভূমি চাঁদ সূর্য নক্ষত্র সব আকাশ তুমি তুমি ক্ষমতা ধর অনিপুণ কা কারিগর তুমি ক্ষমতা ধর ও কারিগর তুমি ক্ষমতা ধর ও কারিগর তোমার হুকুমে সবই চলে হুবহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু الله هو الله الله الله الله الله الله الله